তো ভালো আছে না আছে কিন্তু যে কথা বলছিলাম এই যে সন্ত্রাসী এই যে দস্যুতা আমাদের সমাজে ওইগুলো গড়ে উঠতেছে এরা কারা আমাদেরই ঘরের সন্তান আমাদেরই আত্মীয় স্বজন আমাদেরই ভাই বেরাদর বড় সন্ত্রাস মানুষের সামনে খুব ভালো চেহারা থাকে খুব ভদ্র থাকে লালন পালন করে বিশ তিরিশটা সন্ত্রাস টাকা দিয়ে লালন পালন করে মানুষের জায়গা জমিন দখল করে মানুষকে মারপিট করে জুলুম করে এই ধরনের অন্যায় অত্যাচার সারা দেশে ছেয়ে গেছে সম্মানিত উপস্থিতি আধিপত্য বিস্তারের চরম লড়াই বা সিটিগুলোতে বা বিভিন্ন জায়গায় টেন্ডার নিয়ে বা রাস্তার টেন্ডার নিয়ে বিভিন্ন জায়গায় এরকম আধিপত্য বিস্তারের মারামারি হচ্ছে আল্লাহ সুবাহার তেত্রিশ নাম্বার আয়াতে এদের শাস্তির ব্যাপারে বলছেন ইন্নামা জাজাউল্লাহ ইউহারিবুন আল্লাহ নিশ্চয় যারা আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে দুই নম্বর ওয়েস আউনা ফিল যারা জমিনে দস্যুতা সন্ত্রাসী লুণ্ঠন মানুষকে অত্যাচার জুলুম নির্যাতন যারা করে এই সন্ত্রাসী যারা করবে ওয়েস আউনা ফিল ফাসাদান তাকে হত্যা করা হবে ইসলামী বিধান অনুপাতে আউ তাকে ফাঁসি দেওয়া হবে অথবা বিপরীত সাইড থেকে তার হাত এবং পা কাটবে অথবা তাকে বন্দি করে রাখবে পৃথিবীর কোনো এক জায়গায় এই চারটা শাস্তি দুইটা অপরাধ এক যারা আল্লাহ এবং তার রসুলের সাথে যারা যুদ্ধ করতে চায় যুদ্ধ করে দুই যারা জমিনে দস্যুতা সন্ত্রাসী করবে এদের শাস্তি হলো চারটি এক তাদেরকে হত্যা করতে হবে দুই ফাঁসি দিতে হবে তিন তাদের বিপরীত সাইডে থেকে হাত পা কাটতে হবে ডান হাত বাম পা এইভাবে বিপরীত সাইড থেকে কাটতে হবে চার নাম্বার তাদেরকে কোনো এক জায়গায় অন্য কোনো জায়গায় বন্দি করে রাখতে হবে অর্থাৎ জেল দিতে হবে এই চারটা শাস্তি সুরা মাইদার তেত্রিশ নাম্বার আয়াতে এই সন্ত্রাসের প্রতিদাব স্বরূপ আল্লাহ সুবাহতালা নির্ধারণ করে দিয়েছেন যদি এগুলো থাকতো অবশ্যই আমাদের দেশে সন্ত্রাস জুর জুলুম মারামারি কাটাকাটি হানাহানি থাকতো না সম্মানিত উপস্থিতি সুতরাং যারা অর্থের বিনিময়ে অথবা আধিপত্য বিস্তারের জন্য সমাজে ক্ষমতা দখল করার জন্য বা নিজেদেরকে সমাজের কাছে বড় করার জন্য এই ধরনের অন্যায় কাজে জড়িত তারা যেন সাবধান হয়ে যায় ওই চিন্তা নিয়ে বসে থাকলে কাজ হবে না কয়েকদিন পরে আল্লাহর কাছে তবা করবো আর ভালো হয়ে যাব তুই কত মানুষের ক্ষতি করছস কত মানুষকে নির্যাতন করছস সব পাইটুবে আল্লাহ সুবাহ কেমতের দিন নিবেন